السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد উপস্থিত দিনী বন্ধুগণ আমরা এই মুহূর্তে একটি বিশেষ মাসআলা ফেকহি মাসআলা এবং যেই মাসালাটি বা যেই বিধানটির সম্মুখীন আমরা প্রায় প্রায় প্রত্যেক নামাজে প্রত্যেক ওয়াক্তেই হয়ে থাকি এরকম একটি বিষয়ের আলোচনা করার ইচ্ছা করেছি বিষয়টির শিরোনাম হচ্ছে মুখে উচ্চারণ করত নিয়োগ পড়া একটা হলো নিয়ত করা আর একটা হলো নিয়ত পড়া নিয়ত করা বিষয়টি মুখে পড়ার সাথে সম্পর্ক নেই কিন্তু যেটা পড়া হয় সেই বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করার ইচ্ছা করেছি প্রথমত আমরা জানব যে নিয়ত কথাটির অর্থ কি নিয়ত আসলে আরবি শব্দ নাওয়া ইয়ানবি এই নিয়ত আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা করা মনস্থ করা সংকল্প করা আমরা বাংলা ভাষায়ও এই শব্দটি কোন সময় ব্যবহার করে থাকি যেমন অনেকে আমরা বলি যে আমি এবছর উমরা করার নিয়ত করেছি বা আমি আগামী মাসে ইনশা আল্লাহ নিয়ত করা উমরা করার নিয়ত করেছি তো নিয়োগ করেছে অর্থাৎ আমি আগামী মাসে নিয়োগ করা উমরা করা ইচ্ছা করেছি মনস্থ করেছি এই নিয়ত ইবাদতের ক্ষেত্রে এই নিয়তের এই ইচ্ছার বিরাট দাম বিরাট গুরুত্ব আছে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নামাল প্রত্যেক সৎ আমল নিয়তের উপরে নির্ভর করে মানে তার সেই আমলটি আল্লাহ তালার কাছে গ্রহণীয় হবে কি হবে না তার সেই আমলটি আল্লাহ তালা কবুল করবেন কি করবেন না ওর নিয়তের উপরে নির্ভর করে যদি সেই লোকের নিয়ত সহি হয় অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে আমলটি সে করে তাহলে তার সেই নিয়তের কারণে সেই সহি নিয়তের কারণে আল্লাহ তালা তার সেই আমলটি কবুল করেন না আর যদি আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহ তালার নিয়তে আল্লাহ তালার জন্য যদি সে আমলটি না হয় অন্যের কারণে হয় অন্যের কিছু কিছুকে পাওয়া বা খুশি করার জন্য হয় তাহলে আল্লাহ তালা সেখানে নেকি দেন না অনেক সময় সেই আমলটি বাতিল হয়ে যায় সঙ্গে সঙ্গে গুণা হয় আর অনেক সময় গুণা হয় না কিন্তু আমলটি বেকার হয়ে যায় বাতিল হয়ে যায় কোনো নেকি পাওয়া যায় না ওই হাদিসে যেটি বোখারি শরীফের প্রথম হাদিস এই নিয়তের ব্যাপারে ওই হাদিসে একটি উপমা দেওয়া হয়েছে সেই উপমাটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে নিয়তের কতখানি দাম বা কতখানি গুরুত্ব আল্লাহ রসুল সেখানে বলেছেন সামান কানাত হিজরাত আল্লাহ ওয়া যে ব্যক্তির হিজরত আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্যে হবে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশকে মানার জন্য হবে তো আল্লাহ রসুল বলছেন ফা হিজরাত তাহলে তার হিজরত হবে আল্লাহ এবং আল্লাহর উদ্দেশ্যেই ওমান ওয়ামান হিজরত হয়ে এরা দুনিয়া আর যে ব্যক্তির হিজরত দুনিয়ার উদ্দেশ্য হবে পার্থিব কোনো কারণে হবে উদ্দেশ্য হবে কিংবা আও ইমরাতিন ইয়ানকাহা কিংবা কোন স্ত্রীকে বিবাহ করার জন্য কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্য হবে আল্লাহ রসুল বলছেন হিজরত ফাহিজরাত হুইলা মা হাজারা এলে তাহলে তার হিজরত ওই কারণেই বা ওই উদ্দেশ্যেই হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে অর্থাৎ দুনিয়াবি কোনো কারণে হিজরত হলে সে দুনিয়াই পাবে আখেরাত বা নেকি পাবে না কিন্তু নেকির উদ্দেশ্যে হিজরত করলে আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হিজরত করলে তাহলে সে নেকি পাবে এবং আল্লাহ তালা তার সে আমলকে কবুল করবেন তাহলে এই হাদিসটির দ্বারা এটা স্পষ্ট যে নিয়তের বিরাট গুরুত্ব আছে তাই প্রত্যেক মমির মানুষকে ইবাদতের পূর্বে নিয়ত করতে হবে সঠিক নিয়ত আর সেই নিয়তটি হবে আল্লাহ তালার ইবাদত করা আল্লাহ তালাকে খুশি করা তবে এই নিয়তের স্থান কি কোথায় নিয়ত করতে হয় ওলামা বলেছেন যে নিয়তের স্থান হচ্ছে কাল অন্তর মানুষ কোনো কিছু যে করার ইচ্ছা করে ধরেন কেউ এখন খাওয়ার ইচ্ছা করছে তো ওর ইচ্ছাটা তার অন্তরে জন্ম নেয় কোন মানুষ এখন বাড়ি থেকে বাইরে বাজারে যেতে চাচ্ছে বাজারে যাওয়ার ইচ্ছা করছে ওর এই ইচ্ছাটা এই সংকল্পটা তার অন্তরে জন্ম নেয় মুখে বলে নিয়োগ করা হয় না মানে যখনই কেউ বাজারে যাওয়ার ইচ্ছা করছে ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছা করছে বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা করছে বিবাহ করার ইচ্ছা করছে খাওয়ার ইচ্ছা করছে কোন মানুষ মুখে এরকম বলে না যে আমি এখন খাওয়ার ইচ্ছা করছি আমি এখন বাইরে যাওয়ার ইচ্ছা করছি তাই বের হচ্ছি কারণ নিয়তের স্থানই হচ্ছে অন্তর সেটা মুখের শব্দের দ্বারায় পরিস্ফুটিত হয় না কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের দেশের কিছু বই পুস্তকে এবং বিশেষ করে ওলামা একরাম যারা মসজিদে বাচ্চাদের বিশেষ করে তালিম এবং শিক্ষা দিয়ে থাকেন তাদের দেখা যায় যে তারা বাচ্চাদের নিয়ত শিক্ষা দেন মানে নিয়ত মুখস্থ করান কি সেই নিয়ত নামাজ পড়ার নিয়ত আবার ফরজ নামাজের নিয়ত সুন্নতের নিয়ত নফলের নিয়ত জানাজার নিয়ত